ছোট্ট বন্ধুরা তিতুমিদের নাম শুনেছ শোনি বুঝি ওমা চিনতেই পারছ না এক যে ছিল বীর কি তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি এক যে ছিল বীর কি তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি সেই তিতুমির দেশের জন্য লড়েছেন লড়েছেন স্বাধীনতার জন্য চলো আমরা এবার গানে গানে তার সম্পর্কে খানিকটা জেনে নেই এক যে ছিল বীর কি তিতুমির বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি এক যে ছিল বীর কি তিতুমির বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি করতো লড়াই হেসে দেশকে ভালোবেসে করতো লড়াই হেসে দেশকে ভালোবেসে রক্ত ঢেলে ঢেলে হোক না মরণ শেষে এক যে ছিল বীর নাম কি তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি এক যে ছিল বীর নাম কি তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি বাবে দস্যুরা কুমিলে সব করেছে পর এক গেছিল বি নাম তিতি তুমির বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি এক গেছিল বি নাম তিতি তুমির বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি নিজের জমা জমি আরো দোকান খুলি নিজের জমা জমি আরো দোকান খুলি এখন যেন সব বাসে রাখা মনি এক যে ছিল বীর নামটিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি এক যে ছিল বীর নামটিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি ভাবত বসে ঋতু সোনার বরণ ঋতু এক যে ছিল বীর নামটিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙত সেদিন জি এক যে ছিল বীর নামটিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙত সেদিন জি যেই বাবা সে দ্বার খুললো বাহুর ধার যেই বাবা সে দ্বার খুললো বাহুর ধার আগুন ঝরা ডাকে কাঁপলো যেদিন রাত এক যে ছিল বীর নাম তিতি তুমির বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি এক যে ছিল বি নাম তুমি তুমির বাঁশের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি দুর্গ বাসের ঘরে ভীষণ লড়ে লড়ে দুর্গ বাসের ঘরে ভীষণ লড়ে লড়ে বিশ্বে তুমি গোলাপ হয়ে ঝরে এক যে ছিল বি নাম তুমি তীর বাসের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি এক যে ছিল বীর নামটিতি তুমি বাসের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জি শহীদ তুমি আকাশ আসি শহীদ তুমি আকাশ আসি বাসের লাঠি দিয়ে ভাঙত সে জিঞ্জির এক যে ছিল বি নাম নামটিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙল সে গিঞ্জি এক যে ছিল বি নাম নামটিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙ্গ সে গিঞ্জি এক যে ছিল বি নাম নামটিতে তুমি বাঁশের লাঠি দিয়ে ভাঙ্গ সে গিঞ্জি